আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন হজ কিংবা উমরা থেকে ফিরতেন বর্ণনাকারী বলেন আমি জানি না নাকি এরূপ বলেছেন যে যখন জিহাদ থেকে ফিরতেন তখন তিনি ঘাঁটি অথবা প্রস্তরময় ভূমিতে পৌঁছে তিনবার আল্লাহ আকবার বলতেন অতপর এ দোয়া পাঠ করতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই কর্তৃত্ব তারই এবং প্রশংসা তারই তিনি সকল বিষয় ক্ষমতাবান আমরা সফর থেকে প্রত্যাবর্তনকারী গুনাহ থেকে তওবাকারী ইবাদতকারী সাজদাকারী আমাদের প্রতিপালকের প্রশংসাকারী আল্লাহ তালা তার প্রতিশ্রুতি পূরণ করেছেন তার বান্দাদেরকে সাহায্য করেছেন কাফির সৈন্যদলকে তিনি একাই পরাস্ত করেছেন সালে রহমতুল্লা আলহী বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম আবদুল্লাহ কি ইনশাল্লাহ বলেননি তিনি বললেন না